এই হাতে ও হাত ধরো অথবা ও হাতে হাত মনে রেখো সামনে অপেক্ষমান মুখোমুখি সংঘাত এই হাতে ও হাত ধরো অথবা ও হাতে হাত মনে রেখো সামনে অপেক্ষমান মুখোমুখি সংঘাত এই হাতে ও হাত ধরো এই হাতে ও হাত ধরো যদি না হও তুমি অগ্নি পুরুষ ভীরুতায় যাবে জানি যাবে মিলিয়ে যদি না হও তুমি অগ্নি পুরুষ ভীরুতায় যাবে জানি যাবে মিলিয়ে আধারের বুক চিরে যদি না আলো আধারের বুক চিরে যদি না সাহসী ভারে দাও জ্বালিয়ে মনে রেখো ফুরাবে না এই রাত এই রাত অবিচার জুলমা এই হাতে ও হাত ধরো অথবা ও হাতে হাত মনে রেখো সামনে অপেক্ষমান মুখোমুখি সংঘাত এই হাতে ও হাত ধরো এই হাতে ও হাত একা একা যদি যাও হয়তো তুমি শত্রুর নখরে হবে নিশেষ হও না যতই তুমি সৎপদার ওরা তো ছড়াবে কালো বিদ্বেষ একা একা যদি যাও হয়তো তুমি শত্রুর নখরে হবে নিশেষ হও না যতই তুমি সৎপদার ওরা তো ছড়াবে কালো বিদ্বেষ চেতনার রঙে তুমি মিশাও ইমান ইমানের সঞ্চয়ে আল্লাহ সহায় চেতনার রঙে তুমি মিশাও ইমান ইমানের সঞ্চয়ে আল্লাহ সহায় মজলুম মানুষের ব্যথিত আকাশ মজলুম মানুষের ব্যথিত আকাশ রাঙাতেই হবে যে মানিয়া ভাই মনে রেখো সত্য মিথ্যায় নয়া পুষ সংঘাত সংঘাত এই হাতেও হাত ধরো অথবা ও হাতে হাত মনে রেখো সামনে অপেক্ষমান মুখোমুখি সংঘাত এই হাতেও হাত ধরো অথবা ও হাতে হাত মনে রেখো সামনে অপেক্ষমান মুখোমুখি সংঘাত এই ও হাত ধরো এই ও হাত ধরো এই ও হাত ধরো এই ও হাত ধরো এই ও হাত ধরো